হইতেছে হুজুর সালামের সব সানা বড় হইয়া গেল খোদামে কি করতেছ হুজুর আমি সাক্ষ্য দিতেছি আমার টাকা দিছে খোদামা বসো হুজুর মনে চিন্তা করলেন আমার সামনে যে আমার সাহাবি মিথ্যা সাক্ষী দেয় আমার পরবর্তী উন্মতের কি দশা হবে এ চিন্তা করে হুজুরে খোদামা চুপ করো আমি আল্লাহ কসম করে করতে আসি আমি সাক্ষু দিছি আপনার টাকা দিছেন বেটা আরো বাড়ি যায় এসে হজরত জিবের ইসলাম আইসা গেছে হজরত জিবের ইসলামটা হুজুর আল্লাহ পাকের আদেশ মান সাহেদ আল্লাহ খুঁজাই মা পাউয়া হাসবু মা যার জন্য সাক্ষী দিবে আল্লাহ পাক আদেশ করতেছেন তার এক সাক্ষী দু সাক্ষীর সমান শুধু আজকের ব্যাপার না এ খুজাইমা যতদিন দুনিয়াতে বাঁচবে যে কোনো আদালতে সাক্ষী দিতে যাবে তার এক সাক্ষী দু সাক্ষীর সমান দাম দিতে হবে জিব্রে আল্লাহর আদেশজন শুনে দিছে সুযোগ তো আরো অবাক এবারে ইহুদি বাজছে হুজুরাত খুঁজামে গ্রাম দিন খুঁজাই মা ব্যাপার বুঝলাম না আমার জানা মতো তুমি দিলা মিথ্যা সাক্ষী আর অপুর আলামিন করে তোমার এক সাক্ষী দু সাক্ষীর সমান ব্যাপার বুঝলাম না খুঁজাই মা মিয়ানে আসে কো মাসু করম দেশ মিয়ানে আসে কো মাসু করম দেশ করমন কা তবিরা হম খবর নেশ খোজামা ব্যবহার বুঝলাম না সৈয়দনা খুজাইমা রাদিয়াল্লাহু আনহু কাঁদে উঠলেন ওগো আল্লাহর হাবিব ব্যবহার আর কিছু নয় রব্বুল কিছু জীবনে দেখি নাই দেশ তো দুদক দেখি নাই কবর আজাব দেখি নাই মনকির নকির দেখি নাই ফুলসারাত দেখি নাই আখেরাত দেখি নাই ফেরেস্তা কুলকে দেখি নাই এত কিছু না দেখিয়া যে মুখের পানি শুনি শুনি কলমে সাহায্য করতে পারি সেই মুখে কইতে আসেন টাকা দিচ্ছেন খোদামা কেন সাক্ষী দিতে পারবে না খোদামা তার জান কুরবান করে সাক্ষী দিতে পারবে এই মুখে যা বলছে এটার পরে গোজামা সাক্ষী আল্লাহর হাবিব বললেন জাইমা তোমার এই আকিদের কাটে রব্বুল আলমী তোমার সাক্ষীর এত বড় দাম দিলেন এইভাবে মুরুক্ষ বয়কলমি আরো শ্রমিক বাগানের মালিক মদিনায় তো এবার এক সাহাবি হুব্ব রসুলে লেটন মার্কের অধিকের হাদিস শরীফে আছে এই সাহাবি খেজুর বাগানে মাটি খোঁয়ার কাজ করতেছে কোদাই নিয়ে এমন সময় খবর আসলো আল্লাহর হাবিব এতেকাল করে গেছেন ও হুজুরের এতেকালের খবর সাহাবাই কারাম বা আশেক রসুলের জন্য খুশির খবর না দুঃখের খবর কেরকম দুঃখ এই দুঃখ কি সামাল দেওয়া যায় সৈয়দায় ফাতেমা রাজলানহা বলছেন হুজুরের এতেকালের কারণে صبت علي مصائب لو أنها صبت على الأيام سرنا لياليا হুজুর এন্তেকালের কারণে মুসিবতের অন্ধকার আমার পরে এমন ভাবে চাপি পড়ছিল এই মুসিবত যদি সূর্যের ঘরে পড়তো সূর্য অন্ধকার হয়ে যাইত একটা প্রাসঙ্গিক কথা আল্লাহর হাবিব যেদিন ইন্তকাল করেছেন এর থেকে দুঃখময় এর থেকে বিষাদময় এর থেকে বেশি কান্নার জায়গা আর দ্বিতীয় কোনো তারিখ হইতে পারে না দুনিয়া কি বলেন আবার হুজুর যে তারিখে দুনিয়াটি আসছেন এর থেকে আনন্দের এর থেকে খুশির এর থেকে ঈদের তারিখ উন্মতির দ্বিতীয়টি হইতে পারে না ঠিক নেই আল্লাহ এ কথা জানতেন ইসলাম একমাত্র তফরিতের বিরুদ্ধে অতিরঞ্জিত কোনো কিছু ইসলাম সমর্থন করে না ব্যালস ঠিক রাখে আল্লাহ জানতেন আমার হাবিবকে যে তারিখে পাঠাইছি এই তারিখে কিছু ব্রেক না দিলে এই তারিখের খুশিয়ে আমার ইমানদার বান্দারা অ্যাক্সিডেন্ট করবে এর জন্য হুজুর অফাতে ব্রেক দিয়ে দিচ্ছেন যে এন্তিকালের কারণে খুশির সীমা নাই অফতের কারণে দুঃখের সীমা নাই এই জন্য এই তারিখে মাতম করাও হারাম এই তারিখে দশ ঈদ করাও হারাম বুঝলেন দুইটার ব্যালেন্স করে দিচ্ছে কুদরত বারো রবিলাবল তারিখে আপনাকে ঈদ করতে দেয় না হুজুরের অফাতে আর এই তারিখে মাতম করতে দেনা হুজুরের বেলা দতে কতটা বুঝে আসে না এখন যারা বাড়ির অবুলাপ বলে জ্যেষ্ঠ জলস করব এরা আশিকের রসুল না ব্যাট কলে রসুল যে তারিখে হজরত ফাতেমা বেউস হয়ে গেছে হাসান হুসেন মারিতে গড়াই কাটছে যে তারিখে হাজার হাজার সাহাবাই কারাম পাগল মতো হয়ে গেছে উমর ফারুকের মতো সাহাবি তলোয়ার লয় অস্থির চিত্তে কয় যে কবি হুজুর আনতে করেছে তার কল্লা উড়ে দিব আরে তরিকে তুমি দশন আর ঈদ করো আর খুশি করো এর থেকে আল্লাহর হাবিবের আহলে বয়সের সঙ্গে বিদ্রুপ আর কি হইতে পারে ব্যালাস ঠিক রাখার জন্য ক্ষুদ্রতে দুইটা জমা করে দিছে এক তারিখে কালো দিবস হিসেবে চিহ্নিত করাও বেলামের শরীফে দেয় না এক তারিখে ঈদ হিসেবে চিহ্নিত করতো অফাতন্য দিয়ে দেয় না এখন ওই বলতেছিলাম মদিনা শরীফে সেই সাহাবি মুরুক্ষ খেজুর বাগানের মালি মাটি কুফা এমন সময় খবর আসলো হুজুরে ফাঁকের এনতে কাল এই সাহাবি সঙ্গে সঙ্গে হাতের কোদাল ফেলে দিলেন মাটি মাখা ধুলা মাখা হাতি উপরের দিকে উঠাইলেন কান্দি কান্দি বলছেন উগু মালিক উগু রব্বুল আলমিন এই শোক রাখছিলাম তোমার হাবিবকে দেখার জন্য এ কান রাখছিলাম তোমার হাবিবের বাণী শোনার জন্য যখন তোমার হাবিবকে নিয়ে গেছো তার বাণী আর কানে শুনবো না এই চোখে আর তাকে দেখবো না তোমার দরবারে ফরিয়াদ আমার এই কানার রাখিও না এই চোখ আর রাখিও না আমাকে অন্ধকৃত বদির করে দাও সঙ্গে সঙ্গে সে সাহাবি অন্ধ হইয়া গেছেন বদির হইয়া গেছেন এইভাবে হজরতের সাহাবাই কেরাম হুম সবাই ছিলেন দিনের প্রত্যেকটি ব্যাপারে লেটান মাকের অধিকারী সাহাবাই কারামের মানাকেব যদি বয়ান করতে যাই আমাদের মতো নগণ্য মুখে এটা মানাকেব হবে না বরং সাহাবার আসল সানের তহীন হবে এই জন্য আমরা এটা করে শেষ করি খোদা সাহাবাই কারামের প্রতি আমরা ওই তারিফ করতে চাই যে তারিফে তারা যোগ্য যার ফলে তুমি রাজি আমাদেরকে সেই মতো থাকবার তহফিক দান করো আর একটা পয়েন্ট সাহাবাদের আপোষের মধ্যে ঝগড়া হয়েছে এক অপরের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে বিশেষ করে সিপিনের ময়দান জঙ্গে জমল এই ব্যাপারে আমরা কি করব আমরা দুই দিকে কেমনে থাকি এই ব্যাপারে আমাদের আকিদা ইসলামের ইতিহাসে আদব করছে একটু সাহাবেদের আফসের যুদ্ধকে জেহাদ বা কেতাল লেখে নেই লেখছে মূষা যারা মূষা যারাই সাহাবা আপনারা মশা যারা বুঝছেননি মূষা যারা বাবে আর মাসদা তার মাসদা হইল সাজারুন সাজারুন মানি গাছ কোনো গাছের ডাইল ফেলা যখন খুব বাড়ি যায় ডাইল ফেলা কম থাকলে গাছটা না কে ডাইল ফেলা খুব বেশি হইলে এটা পরিপূর্ণ গাছ ডাইল ফেল বেশি হওয়াটা গাছের পূর্ণতার আলামত না আচ্ছা এই বেশি ডাইল ফেলা হইলে যখন ঘূর্ণিবার্তা শুরু হয় ঘূর্ণিবার্তা চতুর্দিকের মাথা সারিয়ে তখন গাছের ডাইলে একটা লোক একটা ধাক্কা লাগে এই ধাক্কায় কোন ডাইল ভাঙে কোনটা মস্কে যেটা ভাঙছে যেটা ধাক্কা দিছে দুইটা কিন্তু একই গাছের ডাইল ঠিক না এই ধাক্কা ধাক্কি ভাঙা ভাঙির জন্য গাছ দায়ী না বাতাস দায়ী বাতাস না না ডাইল ভালা দায়ী বাতাস এই গাছের পরস্পর ফিরে ফিরে কয়েকটি মশা যারা সাহাবাই কারামের যুদ্ধ জাহাজকে আফসেন ইতিহাসে মশা যারা লিখছে তার মানে যিনি তলোয়ার মারছেন যিনি শহীদ হয়েছেন উভয় জান্নাতি উভয় একই পয়গাম্বরী গাছের দায় এদের মারামারি হওয়াটা দায়ী ফেলা বেশি হওয়ার লক্ষণ এটা পাইগাম্বার কামেল মোকাম্মল হওয়ার আলামত আবদুল্লাহ আপনার সাবা কমপক্ত ইহুদি সন্তান মুসলমান পরিচয় অনুপ্রবেশ আর বিতর্কত মোনাফেক এর দুই গ্রুপের এনেমেলো বাতাসের কারণে এক সাহাবির তলোয়ার আরেক সাহাবির গদ্দানে বসছে সেখানে যেমন গাছও দায়ী নয় দায়ী বলা দায়ী নয় বাতাস দায়ী এখানেও ইসলাম দায়ী নয় সাহাবাকারাম দায়ী নয় ও মুনাফিকি ফেতনার বাতাস দায়ী এখানে কেউ সমালোচনা করা যাবে না প্রত্যেকে আহলে হক ছিলেন আদম আলী মাস্টরে কয় হক হকে কেমনে কামড়া কামড়ি করে হকে আর বাতেলে না দ্বন্দ্ব হয় হকে হকে দ্বন্দ্ব কেমনে হয় আমি তারা জিজ্ঞাসা করি বাতেলে বাতেলে দ্বন্দ্ব হয় কিনা আমেরিকা আর রাশিয়ায় যুদ্ধ লাগে মাঝে মাঝে তো বাতেলে বাতেলে যখন দ্বন্দ্ব হইতে পারে হক হক দ্বন্দ্ব হইতে পারে সিপিনের ময়দানে একদিকে সাইদানা আলী মর্তিজার জিলতান একদিকে সাইদানা মহাবিয়ার জিলতলান জঙ্গে জমালে একদিকে সৈয়দের আলী মসজিদারে মর্তিজার হু একদিকে উম্মুল মোমেনিন উস্তাদু সাহাবা হজরতে সাইদায়ে সিদ্দিকা রাজিল্লাহ তালা আনহা কোন দিকে যাবেন আপনি আমার ওস্তাদে মরহুম বলছেন শীত পেলে যুদ্ধের ব্যাপারে কম মামু আর সাফা তুমি কার দিকে কইবা সাফা বাফের বাই মামু মার বাই যোগ্য ছেলে সুখ থাকে যে বাবার দিকে বলার উপায় নাই মান মনে কষ্ট দেব মামুর দিকে বলার উপায় নাই আব্বার মনে কষ্ট দেব এই জন্য চুপ থাকে ঠিক হজরত আলী মর্তুজা উম্মতের সাফা রসিল পাক রুহানি আব্বা হুজুরের সাফা তো ভাই আমগো সাফা না সাইদাই হজরত সৈয়দ মুআবিয়া রাদিয়াল্লাহু উম্মতের মামু উম্মুল হল উম্মে ভাই বলে বাপের মনে কষ্ট বলে মার মনে কষ্ট সব ইমানদার কারো পক্ষে বইত বরং আকিদে রাখবো উভয় হকের ঘরে ছিলেন আমার সময় কত এখানে এই দুই যুদ্ধে হজরত আলী মূর্তিটা হকের পরে এটা কেউ কেউ বুঝাইতে হবে না তিনি ওই মানাকিবের দশজন মধ্যে যে ক নম্বরে গেছে হায়ার ফার্স্ট ডিভিশন আবার লেটার মার্ক এর অব্দি স্টেনকারী তার উপরে বিভাগীয় ফার্স্ট সব নম্বর হজরত আলী মূর্তিদের মধ্যে আসে না ইনি যে হক এটা মধ্যে কোনো কাফের অস্বীকার করতে পারত না বাকি এনার বিভক্ত সৈয়দনা মহাবিয়ার জান হুক কেমনে হক এটা বুঝার জন্য কিছু গৌরফিকের দরকার আল্লাহ পাক তৌফিক দিলে আমার দেওয়া সময়ের ভিতরে আমি এই মশলাটার পরে আলোকপাত করে কথা শেষ করব যে হজরত সৈয়দনা মুয়াবের আনহু কেমনে হকের পরে ছিলেন আমি আগেই বলছি সাহাবা কারামের পরিমাপ দিব কোরআন হাদিসের নিক্তিতে সেই নিক্তির থেকে আলোচনা আনতে হবে আপনারা জানেন চল্লিশ বছর বয়সে হুজুর নবুয়ত পাইছেন তেরো বছর মক্কার জমিনে মেহনত করছেন অবশেষে যে আল্লাহাকে নির্দেশে তিনি মদিনে হিজরত করে চলে যান মক্কার সাহাবাই তারা বাতির পিছিয়ে যেভাবে পরোয়ানা উড়ে হুজুরের পিছিয়ে সেইভাবে এইভাবে মক্কাশালী মদিনায় চলে যান রেখে যান কান্দা মক্কাতে বাড়িঘর দোকান বাড়ি আত্মীয় স্বজন সহায় সম্পদ সবকিছু সবকিছু মক্কায় ফেলে আল্লাহর হাবিবের পিছিয়ে পিছিয়ে তারা নবীর প্রেমে ইমানের প্রেমের টানে উড়ে উড়ে চলে যান এই যে বাড়িঘর আত্মীয় গানা সহায় সম্পদ ছাড়লেন হজরাতে মহাজরিনের মনে কোনো ব্যথা আছে এ নিয়ে কোনো ব্যথা নাই বরং খুশি সব গেছে রসুল আমাদের কোলে আছে এর থেকে সান্ত্বনার হইতে পারে না কিন্তু একটি ব্যথা প্রত্যেকটি মহাজনের মনে ছিল জানেন সেটা কোন ব্যথা মক্কা মজমায় থাকতে সকালবেলা গত থেকে বের হইলে বাইতুল্লাহ শরীফ নজরে পড়ত মদিনায় চলে যাওয়ার পরে বাইতুল্লাহ আর নজরে পড়ে না বাইতুল্লার বিচ্ছেদের বেদনা প্রত্যেকটি মহাজনের মনে খুব নবী পাকের মুবারক কলম তুষের আগুনের মতো জ্বলতেছিল কম্পাসের কাঁটা তো আমরা উত্তরমুখী থাকে প্রত্যেকে ইমানদারের কলমের কাঁটা বয়তুল্লামুখী আল্লাহর হাবিব বয়তুল্লার আকর্ষণে মাঝে মাঝে অসহায়ভাবে আকাশের দিকে ছাইয়া থাকছে কোরআন ফাঁকে বলা হয়েছে বয়তুল্লাহ শরীফ তখন মক্কার কোরাইশদের দখলে কোরাইজের নীতিমতো হজ হইত সারা দুনিয়ার যে কোনো জাতির জন্য এই হ্যারেমের দরজা খোলা খালি মুসলমানের জন্য বন্ধ এইভাবে প্রায় ছয়টি বছর অতিবাহিত হইল ষষ্ঠ হিজড়ি সনের রমজান মাসে আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন একটা স্বপ্নের ভিত্তিতে যে আমরা হিম্মত করি বয়তুল্লা জেরতে গেলে বোধহয় মক্কাবাসীরা বাধা দেবে না এইটা চিন্তা করে উনি হুজুর ঘোষণা দিলেন আল্লাহর ঘরে জেরতের আশায় আমি এবার বের হতে চাই তোমরা যে যে যাইতে চাও তৈয়ার হও সাহাবাই কারামের মধ্যে বিদ্যুৎ খেলে গেল দীর্ঘদিন পর আল্লাহ ঘর দেখবে এই খুশিতে বের হতে লাগলেন চব্বিশশত সাহাবাই কারাম রাজাল হুম তৈয়ার হইলেন মতান্তরে ষোলোশোর কথাও আছে ষষ্ঠ হিজড়ি সনের জি কায়দা মাসের পাঁচ তারিখ শুক্রবার চোদ্দশো সাহাবাই কারামকে নিয়ে হুজুর বায়তুল্লাহ জরতার আশায় মদিনা ত্যাগ করলেন জুল হুলাইবা নামক জায়গাতে আসা হুজুর এহারাম বানলেন কোরবানের জানোয়ার নির্ধারিত করলেন হজের সব রকমের প্রস্তুতি নিলেন খোদা বিয়ে আসি হুজুর জানতে পারলে মক্কার কাফেরা অস্ত্র শস্ত্র নিয়ে তৈয়ার কোন অবস্থাতেই কোন মুসলমানকে মক্কার সীমান্তে ঢুকতে দেওয়া হবে না যদি কেউ ঢুকে জীবন্ত রাখা হবে না এটা শুনিয়া আল্লাহ হাবিব হুদা বিয়েতে তাবু স্থাপন করলেন সরকারের দু আলম সাল্লাম মনে মনে ভাবলেন দুনিয়ার যে কোনো দেশের লোকের জন্য হ্যারেমের দরজা খোলা আমাদের ব্যাপারে কোরাইশটা এত ক্ষিপ্ত কেন আমার মনে হয় কোরাইশিরা আমাদের বর্তমান হজের ব্যাপারটাকে রাজনৈতিক দৃষ্টিতে বিচার করতেছে যে ওটা চোখে জন্ডিস সে যেমন সূর্যর সব হলদা দেখে ঠিক যাকে রাজনীতি জন্ডিসে ধরছে সে দিনের সব ব্যাপারে রাজনীতি দেখে এবং এটাকে একমাত্র দিন মনে করে এখানে কুফারে মক্কায় হুজুরের মুবারক হজকে রাজনৈতিক দৃষ্টিতে যাচাই করতে যে হজের বাহানা দিয়া এরা এখানে আসবে দাদার বাড়িঘর দখল করবে খুদুর চিন্তা করলেন আমার পক্ষ থেকে যদি কোরআশ নেতৃবৃন্দকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় যে আমাদের বর্তমান মক্কা আগমনের মধ্যে রাজনৈতিক অভিসন্ধি তিল পরিমাণও নাই আমরা বয়তুল্লার জিয়ারত করবো সাফে মারোয়া শাড়ি করবো আরামা মুজদালাবাই ওকুফ করব মিনার ময়দানে কোরবানি করব রমিয়ে জেমার করব এরপর মদিনায় ফিরে যাব আমাদের বাড়িঘর দখল করা দূরে থাক সেদিকে কার ফিরিও চাইতাম না এইভাবে ঘোষণা দিলে জানাইয়ে দিলে বোধ কোরাইশিরা কোনো অমত করবে না হুজুর কোরআদের সঙ্গে এভাবে একটা বোঝাপড়া করার জন্য একটা মিল করার জন্য চিন্তা করি চোদ্দশো সাহাবাকার আমার দিকে নজর বুলাইলেন যে হাজার হাজার অস্ত্রধারী দুশ্মনের মধ্যে কাকে দেওয়া যাইতে পারে হুজুর প্রথম সাইয়েদ রহমান খাতানুকে ডাকলেন একে কিনে বলেন বাবা ওমা তুমি কি পারবে আমার পক্ষ থেকে কুরাইশ নেতাদেরকে এই কথাগুলো বুঝিয়ে দিতে হয় তোমার বললেন যে হুজুর এটা কি আপনার নির্দেশ না পরামর্শ যদি নির্দেশ হয় আমি মানতে তৈরি আর যদি পরামর্শ হয় তাহলে অনুমতি দিলে আমি এক কথা করতাম হুজুর করলেন যে না এটা নির্দেশ নয় পরামর্শ তখন তিনি করে হুজুর পরামর্শ হইলে আমি করতে চাই আমার মতো লোকের হুজুর জানেন আমি বড় রাগি আমার দ্বারা জগা বিবাদ হইতে পারে হুজুর আফুসের কাম হয় না আমি বালা বালা যাই হুজুরের কথা কমু যদি না মানে আমার তলোয়ার ঘুরতে থাকবে ফল আল্লাহর হাতে এই জাতীয় লোকের দ্বারা আর যা হোক সন্ধি বা আফুসের কাম চলে না হুজুর যখন আপসের মনোভাব নিছেন আমার মনে হয় আমার ভাই ওসমান গনি এ ব্যাপারে বেশি যোগ্য আল্লাহ হাবিব বললেন ইন আল্লাহ জালাল হক তার আল ইসান ওমর আল্লাহ পাকে আমার ওমরের মুখ দিয়া হক কথাটাই বাহির করেছে পরে হয়তো ওসমান জানে হুজুর ডাক দিলেন বাবা ওসমান পারবে তুমি আমার পক্ষ থেকে একে একই যাইয়া কোরআশ নেতাদেরকে এই কথাগুলো বুঝিয়ে দিতে হত উসমান ফরমান যে হুজুর আপনি যদি দোয়া করেন এর সাথে কঠিন কাজের মধ্যে ওসমান কইয়া তো এর কেন হইবে না ছিলেন না ওসমানকে সেদিনা ওসমান দেন হু জিন্নুরাইন শুধু একটু জিল হিজরাতাইন জিল বাসারাতাইন বেহতের খুশখবরি উসমান দুইবার পাইছি এক কুদিনী রসুল করিম সাল্লাম পাইগম্বরের হাতে উসমানের মাথায় পাগড়ি বেঁধে দিলেন মাথায় বুকে পিঠে হাত বুলাইয়া দিলেন ঘোয়ার মাধ্যমে মক্কার দিকে রওনা করাইয়া হুজুর হিমে আসি সৈজে ফড়ি কাঁদতে লাগলেন রব্বুল আলমিন আমার কলিজার টুকরা উসমান তোমার রাস্তায় পাঠাইলা মেহরবানি করে উসমানের হেফাজত করিও সেদিন উসমান রানহুর ঘোড়া যখন মক্কার সীমান্তে পৌঁছল কবিলে বনি যখন গত্রের কিছু তীরান্দাজ আগাইল বাধা দেওয়ার জন্য মক্কার দেশ অনেক দূর দরাজ পর্যন্ত গাছপালা নাই কয়েক মাইল পর্যন্ত খালি জায়গা দূর থেকে দেখা যায় তাদের কমান্ডার লক্ষ্য করি বলল দেখা যাচ্ছে একটা মাত্র লোক আগে বেশি কেউ নেই লোক যখন একটা বুঝে গেল যুদ্ধ করতে আসতেছে না হয় মোহাম্মদের দল সারিয়ে আসছে না হয় কোনো বিশেষ বার্তা নিয়ে আসছে ব্যাপার বুঝুন ছাড়া অস্ত্র মারিও না আল্লাহর হাবিবের দোয়া কি দিতে যাইব তারা খুব সতর্ক দৃষ্টিতে তাকায় দিয়েছে গোড় সবারের দিকে বিদ্যুৎ গতিতে আসতেছে ঘোড়া যতই নিকটে আসছে তারা লক্ষ্য করল অতি পরিচিত মুখ শুধু পরিচিত না এককালে আরবের সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি জন্মগত বাবু উসমান মেহমান নওয়াজ বন্ধু বাৎসল্যপূর্ণ গরিবের দরদি বন্ধুদের উপকারী সারা মক্কার বুকে আবলবিদ্ধ বনিতা একটা লোক বাকি নাই যার পেটে হজরত ওসমানের পাশা না এই জন্য হজরত উসমান রানহু ইসলাম কবুলের আগেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন আল্লামা আব্দুল কাসির মাক্কি আল বেদায়া নেহায়ের মধ্যে ঘটনাটা উল্লেখ করছেন এইভাবে যে তিনি কত বড় জনপ্রিয় ছিলেন এ কথা থেকে সেটা প্রমাণ পাওয়া যায় আমাদের দেশের মা বোনেরা ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়াবার সময় বিভিন্ন শ্লোক কয় না বুকে পিঠে মাথা হাত বুলাই বুলাই শ্লোক কয়া কয়া ঘুম পাড়ায় সেই যুগে আরবের মহিলারা বাচ্চাদেরকে ঘুম পাড়াইবার জন্য আরবিতে একটা শ্লোক করছে শ্লোকটা আপনি তো নকল করছে যার অর্থ হইল মা আদর করি করি হাত বলে আর বাবা তুমি নীরবে ঘুমাও আমি তোমাকে অত মায়া করি যত মায়া ওরাই সারা ওসমানেরে করো আরো বলারা উসমানের যত মায়া করে আমি তোমাকে তত মায়া করি তুমি ঘুম এতে বুঝলেন উসমান কত জনপ্রিয় ছিলেন এহেন উসমানকে দেখা মক্কাবাসীর অন্তরে খুশি ঢেউ বইয়া গেল অনেকে ফুলের মালা নিয়ে তাড়াহুড়া করে বুথের নামে তক বুঝতে দিতে আগাইল আসতে বলের শূন্য হত উসমানকে মালার মধ্যে ডুবাই ফেলাইল সব থেকে কুরাইশ নেতা আবু সিবান আব্দুল হরম আমি এখানে রাজিলানহু কইলাম না কারণ তখনও বেটা বেতাল হজ উসমানকে বুকের সঙ্গে জড়াই ধরল জড়াই ধরি কয় বাতি যা আমি জানতাম তুমি আমাদেরকে ফেলে চিরকাল থাকতে পারবে না তোমাকে পাইয়া আজ মক্কার মাটি ধন্য আরো আগে কালে আসবে না বাবা তোমাকে ভাই আজ আমাদের খুশির সীমা নাই সাহেবের ওসমান গানু বললেন চাষা আমি তোমাদের আকর্ষণে আসিনি তোমাদেরকে খুশি করা আমার উদ্দেশ্যও নয় আমার উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা আমি আসছি আমার আকার পক্ষ থেকে একটা বিশেষ বার্তা নিয়ে যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো আমি কথাগুলো বলি ইতিহাসে লেখে হত ওসমান কি বলতে চান এই কথাটা কুদ্রুতি পাবে বিদ্যুতের ব্যাগে সারা মক্কাতে ছড়িয়ে গেল অল্পক্ষণের মধ্যে মুখে মুখে বিনা ঘোষণায় হাজার হাজার জনতা জমে গেল সমস্ত কোরাস নেতা সহ খোদ আবু সিবানের সভাপতিত্বে মাহবিল শুরু হয়েছে সাইদানা ওসমান কি করতো সাহেব হজরত উসমান রানহু আল্লাহর তারিফ নবী পাকের দূরত পড়ে বললেন হে কোরআশি ভাইয়েরা হে বাচুল্লার প্রতিবেশীরা হে দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান নামাজের দল তোমাদের হজনীতি বড় মুখ উদার যে কোনো দেশের যে কোনো ধর্মের লোকের জন্য হ্যারেমের দরজা খোলা আল্লাহর হাবিবের ইমানদার জন্য কেন বন্ধ থাকবে মনে করো তারা মদিনার মানুষ মক্কার সঙ্গে আদৌ কোনো সম্পর্ক নাই তোমরা আশঙ্কা করছো বাড়িগত দখলের রসুল পাদের পক্ষ থেকে আমি পরিষ্কার বলছি বাড়িগত দখল দূরে থাক এদিকে কেউ ফিরিও চাবে না ঠিক ঠিক মতো হজের কাজ করিয়া তারা বিনা বাক্য বা এই মদিনায় ফিরে যাবে আমি আশা করব এহেন সুন্দর হজের ব্যাপারে তোমাদের কোনো আপত্তি থাকবে না কয়েক মিনিট সব চুপচাপ কোরাইশ নেতা আবু সুফিয়ানে কয় ওসমান তোমার জন্য সব অনুমতি আছে হজ করো তাওয়াফ করো কয়েক মিনিট চিন্তা করে হজ ওসমান জবাব দিলেন ওগু আল্লাহর ঘর মেহরবানি করে মাফ করো যে হজের মধ্যে যেই তাওয়াফের মধ্যে যেই সাহির মধ্যে মোহাম্মদ রসুল্লাহ নাই ওসমান আপনি আপনার কাছে যে হজ ও তাওয়াফের কোনো দাম নাই থাকতে পারে যেই কাজে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম নাই কোন ইমানদারের কাছে এই কাজে আকর্ষণ থাকতে পারে এই আকর্ষী হলা হে মাঝবান্ডারি হে অমুক তোমার সঙ্গে খোদার কসম আমাদের আই ঠেলা ঠেলি নাই মামলা মকদ্দমায় ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আমি জিজ্ঞাসা করি তোমার রাস্তায় তোমার তরিকায় তোমার লাইনে পেকাব্বরী সুন্নত আছে কি যদি মোহাম্মদ রসুল্লাহ থাকে তাহলে ইমানটাকে তা গ্রহণীয় আর মোহাম্মদ রসুল্লাহ সুন্নতকে বাদ দিয়া পুরো বস্তুতে পুরো ইমানদারের কাছে গ্রহণীয় হইতে পারে না কি বলেন ওসমান ফরমান এই কোরআশ নেতারা আমাকে যদি অনুমতি দিতে হয় আমার আকা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামকে অনুমতি দিতে হবে তারা কয় তোমার অনুমতি দিলাম হজ করা না করা তোমার ইচ্ছা তুমি যত কথাও কো আব্দুল আহমদের অনুমতি পাওয়া দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না এটা তোমাকে বুঝানো যাবে না তো আমাকে না বুঝাইলে চলো হুজুরের দরবারে যায় হুজুরকে বুঝিয়ে দাও লম্বা কথা আমি সংক্ষেপ করছি সেখানে আমাদের নিরাপত্তার অসুবিধা তো আমি তার জামিন হইতে ফরাস্তারা ভালো করেই জানে হুজুরের পক্ষ থেকে কাল জামিন হইলে হুজুর যে কোনো মূল্যে এটা রক্ষা করবে তারা কয় তুমি জামিন হইলে আমরা আপাতত যাইতে রাজি আছি এইভাবে কুরাইশ নেতাদের কয়েকজনকে হজরত ওসমান রানহু হুজুরে পাকের দরবার পর্যন্ত নিয়ে আসতে সমর্থবান হইলেন এটাও কম কথা না কুরাইশ নেতারা রওনা করছে হুদাবিয়ার দিকে ইবলিসের গায়ে লাগছে আগুন কারণ ইবলিস মানুষের খুন দেখলে মজা পায় আদম জাতের খুন দেখলে ইবলিস বড় খুশি এর জন্য খুনাখুনি মারামারি লাগাই দেয় আর নাম দেয় জেহাদ ইবলিস ভালো করেই জানে আর যদি কুরাইশ নেতারা রহমত আলমের দরবারে যান আর যাও খুনে খুনি আর হইব না রহমতে আলম সাল্লাম যে কোনো মূল্যে এ খুন বন্ধ করবেন এটা ইবলিস ভালো করেই জানে আর বনি আদমের খুন না জ্বললে খাস করে ইমানদারের ইবলিস আরাম পায় না এই জন্য জমির মাধ্যম জমির জন্য গদির জন্য ফদের জন্য বিভিন্ন কাজের জন্য লাগা যায় মারামারি শরীফ আছে বেসাইহি বেসাই ফল কালাহুমা ফিন্নার যখন দুই মুসলমান মারামারি লাগে যে হত্যা করছে যে হত্যা হয়েছে দুইটাই জাহান্ন সাহাবারা জিজ্ঞাসা করলে হুজুর যে হত্যা করল যার নামে হইব কাফেল হিসেবে বুঝলাম যে বেচারা হত্যা হইল নিহত খুন হইল একিলে যার নামে হইত এটাও সুযোগ তালাশি ছিল হত্যা করবার জন্য সুযোগ খুঁজতে পায় নাই গতিকে মারা গেছে এই কারণে বদনীতির কারণে যেটা মরছে সেটাও যার নামে আর সাহাবাগ কারামের ক্লাসের বর্গতে যিনি শহীদ হয়েছেন যিনি শহীদ করছেন দুইজন জান্নাতি সাহাবির মধ্যে ফরক যা ইবলিশে যখন কোরআশ নেতারা আইটি আছে সে সিদ্ধান্ত নিল কোরআশ নেতারা খোদা দিয়া পৌঁছার আগে গোলমালটা এ মানুষের বেশি আইসা হুজুর পাকের সামনে কাইতে আছে হুজুর মনে করলেন কোন বিগ্রস্ত মানুষ কি ভাই কাঁদছ কেন তোমার কি অসুবিধা হ্যাঁ আমার কত উপকারী ছিল আফানের বাটা ওসমান ওসমানকে কোরআশের লোকেরা শহীদ করে দিল মিথ্যা প্রভাকাণ্ডা এই খবরে আল্লাহর হাবিব কান্দা উঠলেন হিমার থেকে বের হইয়া হুজুর একটা গাছের নিচে বসে জোরে কাইলেন হুজুরের চোখের পানির দাড়ি মোবারক ভিজে গেছে হুজুরের কান্না দেখে সাহাবাই কারামও কাইলেন কিছুক্ষণ কান্নার পর হুজুর সাহাবাই কারামকে ডাক দিলেন আমার সামনে আসো সব আসলেন আমার হাতে এই মুহূর্তে বয়স হইতে কে কে রাজি সে আবার জিজ্ঞাসা হুজুর কিসের বয়স আমরা তো দুইবার বয়স করছি আরো একবার বয়স করছে ইমানের জন্য আবার বয়স করছে জেহাদের জন্য এখন বয়স চাই উসমানের খুনের প্রতিকারের জন্য আমার উসমানকে যারা শহীদ করেছে তাদের প্রতিকার না নেওয়া পর্যন্ত নবী মোহাম্মদ মদিনায় ফিরে যাবে না কে কে তৈরি রাখো মক্কাকে আক্রমণ করছে এই মুহূর্তে তুলিয়া ওসমানের খুনের প্রতিকারের জন্য চোদ্দশো সাহাবাকার রাজি হইয়া গেলেন আল্লাহ বেহেস্ত সার্টিফিকেট স্পেশাল ভাবে দিলেন বয়াতের কৈফিয়ত কি সাহাবা কারণ হাত ধরে ধরে হুজুর বয়স নিচ্ছেন যখন বয়স শেষ হয়েছে হুজুর বামাত দেখাই করেন কত এটা কার হাত সাহাবার কা হুজুর আল্লাহ নবীর হাত কোন এটা উসমানের হাত যদি উসমান জিন্দা থাকে আমি উসমানের পক্ষ থেকে বয়স দিতেছি এটা আমার হাত আল্লাহ উসমান কি সৌভাগ্যশালী খুদ রহমতুদ্দোয়া আলমের মানে পেগম্বরে আজকে বলা হইতেছে উসমানের হাত এর হাদিরটা কিন্তু এই সৌভাগ্য হইতো না কি বলেন এই উসমানের হাতে এই হাতে খেয়াল করতে পারে আর ইতিহাসে লেখে খেলাফত মৌলকী তারাই লেখে হয়তো উসমান জানহু বাইতুল মালে গেলে খেয়ানত করছে না আল্লাহ হাবিবের হাত উসমানের হাত দিয়ে কয় আমি উসমানের বয়স নিতে আর স্বাধীন থেকে আল্লাহ ভাকে কি কয় ওগো আমার হাবিব আপনার হাত তো উসমানের হাত বলছেন এটুক যথেষ্ট নয় এর উপরে আমার কুদ্রুতের হাত ইন্নাল্লাযীনা ইউবায়উনাকা ইন্নামা ইউবায়উনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد إليه الله فسيؤتيه أجرا عظيما আল্লাহ কুদরত হাত রাখে দিলেন তার উপর এইভাবে বয়স শেষ হইল বয়স শেষ হওয়ার পর মক্কার দিকে আক্রমণের জন্য হুজুর নির্দেশ দিবেন ঠিক এই মুহূর্তে দেখা গেল উসমান জানু হাসি খুশি হাজির ওরা নেতা কয়েকজন হাজির যে ব্যাপারে এত রাগ এত কান্দাকাটি এত বয়স হুজুর খবর লই জানলেন উসমানকে শহীদ করে দূরে থাক তারা একটু দুর্ব্যবহারও করেনি ফুলের মালায় বরণ করছি এবারে হুজুর মুবারক মনে আর রাগ রয়েছেনি রাগ থাকার কথা নি না এখানে আমার মশালা আমি রায় দিব না আপনারা দিবেন কোরাইশ নেতারা সৎ উসমানের সঙ্গে করল সদ ব্যবহার ইবলিসে কয় উসমানকে শহীদ করি ফেলাইছে এতে হুজুর কাঁদলেনও বয়ে তো নিলেন এর দ্বারা প্রমাণিত হয় কি রসুল হাজির নাজির হুজুর আলমুল গায়ে বুঝে এ দ্বারা কি প্রমাণিত হয় ওহি না আসা পর্যন্ত নবী গায়ের জানবার সুযোগ ছিল না এখন যারা রসুলকে হাজির নাজির কয় যারা রসুলকে আলমুল গায়েব কয় এরা কোরআন বুঝিনি আল্লাহ পাক তাদেরকে কোরআন হাদিস বুঝবার তৌফিক দান করুক গেল এক মশালা আরেক মশালা আচ্ছা বুঝলাম হুজুর হাজির নাজির নয় আলমুল গায়েব নয় আল্লাহ তো হাজির নাজির আল্লাহ তো আলমুল গায়েব আল্লাহ তো কইতে পারত যে হুজুর আপনি কেন কাঁদছেন আপনি কিসের বয়স নিতেছেন আপনি দোয়া করছি আমি হেফাজত করছি আমরা ওসমানের সঙ্গে তারা দুর্ব্যবহার করে নাই এটা করলে তো কাম শেষ হয়ে যায় আল্লাহ যেটা কইলই না কয় কি বয়সের মধ্যে আমার কুদরতের হাতও আছে দেখিনি আল্লাহ পাকে তামসাটা কি খেলা খেললো আসল কথা তো কইলই না আর বয়সের মধ্যে আমিও আছি হাসির কথা না চিন্তার কথা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ গালেবান এই এই সুয়ালের জবাব দিছেন তিনি বলেন আল্লাহাক নিচ্ছু আলমুল গায়েব আল্লাহাক নিচ্ছু হাজির নাজির এই উসমানকে যে তারা সদ্ব্যবহার করছে এটা আল্লাহাক সাহায্য দিচ্ছেন আল্লাহাক এও জানেন এই উসমান নুরাই জিল হিজরতাইন জিল শাহাদাতাইন একদিন ইসলামের দাবি করেন যে একদল মুরতাদের হাতে শহীদ হবেন এটা আল্লাহ ভালো করেই জানতেন এই উসমান জানহু একদিন অত্যন্ত মজলুম ভাবে শহীদ হবেন এটা আল্লাহ জানতেননি আল্লাহ এও জানতেন উসমান যেদিন শহীদ হবেন সেদিন রসুল দুনিয়া থাকবেন না হুজুরজন থাকবেন না ওহির সুযোগও থাকবে না কাজে হুজুর দুনিয়ায় থাকতে ওহির সুযোগ থাকতে একটা ঘটনার মার কাছে উসমানের খুনের পরে কেসাসের দাবিতে মোমেনদের বয়স হইয়া যাক যেন যেদিন উসমান সত্যি শহীদ হবেন সেই দিন উসমানের খুনিদের প্রতিকার করাতে মুমেনরা ফরজ মনে করে কথা বুঝে আছে কেন মনে করতে পারে ওই ক্যাসাদের বয়স করছে হুজুরের হাতে হুজুর আনতে গেলে তো সে বয়াতের সীমান আসে আল্লাহ নবী এই জন্য আমিও আছি বয়াত আমার কুদ্রুতের হাতও আছে তার মানে হাতে থাকার না থাক আমি যখন আসি বয়সের সীমানাও আছে এই হিসাবে উসমান দাদিরানুর খুনের কেসাতের দাবিকে মোমনদের পরে ফরজ করার জন্য মনসুস করার জন্য আল্লাহ পাকে কয় বয়সের মধ্যে আমার কুদ্রতের হাত আছে কথা বুঝে আসিনি এখন অত উসমান যখন শহীদ হয়েছেন সে শাহাদতের হৃদয় বিতরক কাহিনী বলার সময় আমার হাতে নেই যারা উসমান খুনিদের বিচার চাই খুনের প্রতিকার চাই এ দাবি করছেন তারা কি আয়াতে ব্যাপারে আমল করেন নাই কোরআন আয়াতের হুকুম করে আমল করা হক কাম না বাতিল কাম কার কাম বল কার কাম হক কাম এখন ইতিহাস পড়ে দেখুন হক উসমান যদি শহীদ হয়েছেন উসমানের খুনিদের বিচার করতে হবে তাদের প্রতিকার চাই এই দাবিতে এক নম্বর সোচ্চার সৈয়দনা আমির মোয়াবিয়া রজিল তালান দুই নম্বর উম্মুল মমিন আশা সিদ্দিকা রজিল তালান আপনি কারে বাতিল করব কাজেই হজরত আলীও হক হজরত মহাবিয়াও হক আপনি প্রশ্ন করতে পারেন আয়াতে হোদাবিকে হজরত হজরত আলী বুঝেন নাই অথচ যেদিন আয়াতে হোদাবি আর নাজিল হয় সেই সময় তো হজরত মহাবিয়া মুসলমান হয় হল আলীর হাতে আয়াতটা লেখা হয়েছে তিনি কি বুঝেন না তিনিও বুঝছেন ওসমানের খুনিদের বিচার করতে হবে এই দাবি যে তিনিও একমত গুলমাল কেন হইল অনেক লম্বা কথা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমাদের মুরব্বীরা বুঝেছেন আমি এটাই নকল করছি মনে করেন ঘরের মধ্যে আপনার দুই বাচ্চা আছে আপনি ঘরের বাইরে লাঠি হাতে একটা বিষাক্ত সাপ ফোনা ধরছে ঘরে ঢুকার জন্য ঘরের ভিতরে বিয়ে বাচ্চা চিল্লে দিয়ে কইতেছে সাপ মারো সাপ মারো এ মারো মারো বলাটা তাদের উচিত না অনুচিত উচিত তারা ঘরের ভিতরে তাকে সাপ দেখে আর কিছু দেখে না আপনি যে বাইরে আছেন হাতেও লাঠি আছে আপনি দেখতেছেন ঘরে বারান্দা আপনার একটা বাচ্চা শোয়া বাচ্চার বুকের ঘরে সাতটা ফোনা ধরে দাঁড়াই দিয়েছে এখন সবকে আঘাত দিতে গেলে সব মরবার আগে বাচ্চা মরে বাচ্চা মরে গেলে সব মানে কি যাব ভাই আপনি সুযোগ খুঁজতেছেন বাচ্চার বুকের থেকে সবটা স্বরূপ আঘাত দিব আপনি বলছেন থামো থামো এই থামো থামো বলা উচিত না অনুচিত তাহলে সব মারো বলা উচিত থামো বলা উচিত হত উসমানকে যারা শহীদ করছেন তারা ইসলামের দুনিয়ার বিষাক্ত সাপ এই বিষাক্ত সাপগুলা উসমানকে শহীদ করার পরে সাহেদান উসমান রানহু ক্ষমতা লাঠি হাতে নিছেন কিন্তু এই বিষাক্ত বদমেশ গুলো নবীর খেলাফতের বাচ্চার বুকের ভরে দাঁড়াই গেছে এখন বাসিন্দা তারা ঘরের ভিতরে এরকম মারো মারো সাপ মারো এদের মারো বলাও হোক আর ওসমান দেখতেছেন এদেরকে আরেক দিতে গেলে নবীর খেলাফতের বাচ্চা মারা যায় নবীর খেলাফত মারা গেলে এদেরকে মারি কিরাত এরকম থামো থামো যুদ্ধের মারো বলাও হোক তিনি থামো বলাও হোক মধ্যকান্ত এই বদমাইশা দিবার হই যুদ্ধ লাগাই এই বাগিগুলো উসমান খুনিগুলো মোনাফিকগুলো এবং এমনি সাবার অনুসারীরা পরস্পর দুইভাবে একবার হজরত আলীর পক্ষে গেছে একবার হজরত মহাবিয়ার পক্ষে গেছে সিপ্তিনের ময়দানে এই বাজিগুলোই আম্মার আপনি ইয়াসিরকে শহীদ করছে হুজুর ফরমাইছেন আমার আপনি ইয়াসের শহীদ তামসি আমার আপনি শহীদ এখন চলছে তাকে বিদ্রোহীরা শহীদ করবে তিনি সিপ্পিনি ময়দানে শহীদ হয়েছেন কয় হজরত বাগি হাদিস কইছে বাগিরা শহীদ আমি কই হজরত তলহা জুবারে বার হুজুরে কইছে ইন্না তলহাতা শহীদ নিয়মসি আলাল তলহা শহীদ জমিনে ভরে হাতে আরো আসলে মুবাসারা সদস্য হজরত তলহা জন্ম জমলে শহীদ হয়েছেন হজ আলীর বিরুদ্ধে ছিলেন তাহলে এই হাদিসটা কি হজরত আলী বাগিয়ে জানে হজরত তলহা আসলে মুবসারা হজরত আলী আসলে মুবসারা ওই বিদ্রোহীরা যারা আলীর পক্ষে এরা তলহা জুবাইরকে শহীদ করছে আর বিদ্রোহীদের যারা হজরত মাবিয়ার পক্ষে দাঁড়াইছে এরা আম্মার আব্বি ইয়াসিরকে শহীদ করছে আমাদের সাহাবাই কারাম হজরত আলী মাবিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আজমাইন এরা সবাই মুবাররা মুনাজ্জা বেগুনা বরকে মাগফুর ও মাহফুজ ছিলেন কিয়ামত পর্যন্ত উম্মতের সমালোচনা উঠতেছিলেন যেহেতু এরা নবী পাকের থেকে সরাসরি কোরআনে পাকের শিক্ষা নেওয়ার সুযোগ পেয়েছিলেন হুজুর বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা এই হিসেবে তারা এই নবীর পরে সমস্ত উম্মতের খায়ের আল্লাহ আমাদেরকে কোরআনের শিক্ষা আপনাইয়া আল্লাহর বন্দাদের মধ্যে খায়েরে বন্ধ হওয়ার তৌফিক দান করুন ওয়াহ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله আলহামদুলিল্লাহ আপনাদের কুমিল্লার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন এ পর্যন্ত আপনারা বয়ান শুনেছেন এবং বিদেশি মেহমান জিনার বয়ান আপনারা গত তিন বছর হইতে শুনিয়ে আসতেছেন এইবারও শোনার আগ্রহ আছে হজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদী মুদাদিল্লুহু উনি আপনাদের শহরে এসে পৌঁছে গেছেন এই বছর নতুন এক আপনারা পোস্টারে এশতেহারে দেখেছেন উনিও ওলাদ রসুল বাংলাদেশে সর্বপ্রথম এই ওনাকে আনা হয়েছে মৌলানা সৈয়দ আব্দুর রশিদ আরশাদ মুদাজিল্ল উনি একদিকে ওলামায় কেরামের আকর্ষণ অন্যদিকে আমাদের যুগীয় শিক্ষিতদের জন্য আকর্ষণ উনি এম এ পাস কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে আসতেছেন কোরআন নেহায় সুন্দর পরে নাত নেহায় সুন্দর পরে গত রাত আমি ছিলাম যশোরে যশোরের থেকে আরম্ভ হইল আমাদের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ইংরেজিতেও মাঝে মাঝে কথা বলে যদিও আমি বুঝি না আর আরবি নাচ ওগুলিও পড়ে সব খুবির মালিক কিন্তু একটা গুণের অভাব সব গুণ তো দেখলাম আমি একটা গুণ ওনার মধ্যে নাই ওনার কটটা হইল বাঠি ছোট পাতলা বাঙালির মতো লাগে দেখবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আসতেছে আমি এত বড় বড় বক্তাদের বক্তিতে শুনবে নেই আজকের মতো আমি কোনো বক্তৃতা করব না তবে এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের চতুর্থ বছর কুমিল্লা এটা এর আগে কোনোদিন আপনারা দেখেন নাই হঠাৎ করে তা কেমনে উঠি গেল এর উদ্দেশ্য কি কেন এরকম হলো এই নিয়ে সংক্ষেপে আমি দুটা কথা বলতে চাই এই দেশে যে কোনো কাজ করতে হয় মুসলমানকে ইসলামের নাম দিয়ে করতে হয় না হলে চলে না অথচ এই দেশে সুন্নতবিহীন জীবন যাপন করতেছে লোক আর দেখাচ্ছে রসুলের আর রসুলের প্রেমিক বেদায়াতকে সুন্নতের দাম দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে রসুল প্রেমিক এই নিয়ে দেশ ধ্বংসের দিকে যাচ্ছিল ঠিক এই মুহূর্তে আল্লাহর এক বন্দা আপনাদের পরিচিতেই হজরত মৌলানা সৈয়দ আসাদ মদনী মুদাদিল্লুহ প্রতি বছর উনি বাংলাদেশে আসতেন সিলেটে চট্টগ্রাম কুমিল্লা ফেনী ঢাকা সব জায়গায় যেতেন উনি চট্টগ্রামে এসে একটা প্রস্তাব রাখলেন সুন্নতকে জিন্দা করার জন্য সুন্নতকে জিন্দা করার জন্য কেবল সুন্নতের উপর আলোচনা হওয়ার জন্য একটা জলসা তোমরা করো চট্টগ্রাম শহরে এই কথাটা উনি বলার তিন বছর পরে উনিশশো ছিয়াশি ইংরাজিতে সর্বপ্রথম চট্টগ্রামে সার্গেট হাউসের ময়দানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের নামে একটা সুন্নতের আলোচনার জন্য মাহাবিল হইল বেদাত আর সুন্নতের মধ্যে পরিচয় নিয়ে যাও সুন্নতবিহীন জীবনযাপনকারীরা সুন্নতের জীবন যাপন করার অভ্যস্ত হইয়া যোগ এই উদ্দেশ্য নিয়ে সর্বপ্রথম চট্টগ্রাম পুরা বাংলাদেশে এই নাম আর দেওয়া হয়েছিল না আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সর্বপ্রথম চট্টগ্রামে দেওয়া হল আল্লাহ তালার শুকর আমরা ওই সম্মেলনের পরবর্তীতে সম্মেলন কমিটির সদস্যদেরকে ডাকে বললাম এই বছর তিন লক্ষ টাকা খরচ হয়েছে মুসলমানের পয়সা খরচ করা হয়েছে উপকার হয়েছে না হয় নাই বলেন আপনারা যদি উপকার হয় আগামীতে করা যাবে যদি উপকার না হইয়া থাকে মুসলমানের পয়সা আর খরচ করা হবে না সবাই একমতে বললেন খুব উপকার হইয়াছে করতে হবে এই সম্মেলন দ্বিতীয় বছর শুরু হইয়া গেল সঙ্গে সঙ্গে কক্সবাজারওয়ালারা বলল আমরাও করব। হেরাও করা আরম্ভ করলো তারপরে ফেনিওয়ালারা বলে আমরাও করবো করা আরম্ভ হলো এরপরে একদিনের জন্য কুমিল্লাতে সর্বপ্রথম এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হয় এইভাবে এই সম্মেলন আগে বাড়তে থাকে এখন কি অবস্থা এখন কক্সবাজার চট্টগ্রাম ফেনী নোয়াখালী কুমিল্লা ঢাকা যশোর রংপুর সৈয়দপুর এই নয় জায়গাতে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হতে যাচ্ছে গতকাল যশোরত থেকে আরম্ভ করা হয়েছে গতকাল আমি ওই মেহমানদেরকে সহ যশোরে ছিলাম আজকে যশোরত থেকে ওনারাদেরকে নিয়ে এখানে পৌঁছেছি আবার আপনাদের এখান থেকে মেহমানরা রংপুর যাবে রংপুর থেকে চট্টগ্রাম আসবে চট্টগ্রামের থেকে সৈয়দপুর যাবে এরপরে ঢাকা এরপরে কক্সবাজার এই বছরের মতো তিরিশে ডিসেম্বরে আমাদের সম্মেলনগুলি শেষ হয়ে যাবে এই সম্মেলনগুলির সূত্রপাত হয় ওই চট্টগ্রামের সার্কেল হোসের মাঠের থেকে সুন্নতের নামের উপরে এখানে কোনো উদ্দেশ্য নাই কেবল সুন্নতকে জিন্দা করা আল্লাহ এবং আল্লাহর রসুল সরদারে দু জাহা তাজদার মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বাণীগুলি সঠিকভাবে পৌঁছাইয়া দেওয়া এই সম্মেলনের উদ্দেশ্য এই দেশে সর্দারি করা মাতবরি করা নয় এই সম্মেলনের উদ্দেশ্য বাংলাদেশের গদি দখল করা নয় হ্যাঁ এই সম্মেলনের উদ্দেশ্যে সর্দার মাতবরদেরকে রসুলের সুন্নতের অনুসারী করা উদ্দেশ্য এই সম্মেলনের উদ্দেশ্য সরকারের গদিতে যারা যাওয়ার ইচ্ছা করে তাদের মধ্যে সুন্নতের অনুসরণের যজ্ঞ পয়দা করে দেওয়া সম্মেলনের উদ্দেশ্য এই সম্মেলনের উদ্দেশ্য মুজাদ্দে আল হোসানি রহমতুল্লাহ আলাই থিওরি এবং নীতিকে সামনে রাখা আকবরের দিন এলাহি এটা একটা ইতিহাস আকবর বাদশাহ আকবর ও দিন এলাহি বানাইছিল এটার ইতিহাস দিন এলাহির ইতিহাস বলার উদ্দেশ্য না যদি দিন এলাহি ঠিকই যাইতো তাহলে এই দেশে হিন্দু আর মুসলমান দুই জাতি থাকতো না মসজিদ থাকতো না মন্দির থাকতো না দাড়িওয়ালা টুপিওয়ালা থাকতো না দিন এলাহির সারমর্ম হলো এটা এখানে দুই জাতি নাম না থাকুক ধর্ম নিরপেক্ষতা এটা ওই আকবরের দিন এলাহির বাচ্চা ধর্ম নিরপেক্ষতা এটা আকবরের দিন এলাহির বাচ্চা এই বাচ্চা যদি মোটা হয় তাজা হয় ওই আকবরের দিন এলাহি আবার চলে আসবে এখানে এজন্য আল্লাহ তালার যাদের মধ্যে বসিরত দিয়ে দিছে যারা জমিনে বসে আসমান দেখে এরকম আধ্যাত্মিক জগতের আল্লাহর নেকবন্দাদের কথা আগে ভাগে বলি দেওয়া হয় কে ধর্ম নিরপেক্ষতা সমর্থন করা যাওয়ার জিনিস না এটা আকবরের দিন এলাহি আকবরের দিন এলাহি একদিকে চলে শাহী পর্যায়ে রাষ্ট্রীয় ধমকে শক্তিয়ে আরেকদিকে ওলামায় কেরাম মিসকিন গরিব আমাদের দেশে তো গণতন্ত্রের নামে হইলেও স্লোগান দেওয়া চলে রাজপথে যাওয়া চলে এগুলো ইসলামে আছে কিনা এটা ওলামায় বলবেন এটি এখানকার মশলা না তবে গণতন্ত্রের নামে চালু হইয়া যায় অগণতান্ত্রিক শরীয়তের খেলাফতি চালু হয়ে যেতে পারে আমি ওইদিকে যাইতে চাই না তখনকার যুগে ওলামায় কারাম জোবান তালা মারা ছিল মুখে আকবরের দিন এলাহির বিরুদ্ধে একটা টু শব্দ বলার শক্তি ছিল না কাহারও ওই সময় পাঞ্জাবের এক আল্লাহর বলি হজরত মৌলানা আহমদ সরহন্দি আল আলফসানি রহমতুল্লাহ আলাই খাড়া হয় আকবরের দিন এলাহির বিরুদ্ধে না বিড়িটা লইয়া স্লোগান দিয়ে না অনেক ছাড়া হয় রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নত দুনিয়ার থেকে মিটি দেখছে মিটি গেছে এগুলাকে দোবারা জিন্দা করা হোক উনার ওয়াজ আর বক্তৃতা উনার লিখনি একটা জিনিসে যত কথা লেখে একটা কথা বলে হে আমার ভাই হে আমার বন্ধু হে আমার দোস্ত তুমি যেখানে থাকো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতকে জিন্দা করো তুমি যদি রসুলের একটা লুকিত লুকাইত সুন্নতকে আবার জিন্দা করি দাও তোমাকে আল্লাহ তালা কেয়ামতের দিন একশত শহীদের স্বভাব দান করবে মুক্তুবাতে মুজাদ্দ আল হোসানি ওলামাই কারাম ছাত্র ভাইরা করতে পারো ফার্সি থেকে উর্দু হয়ে গেছে কোনো কোন আল্লাহর বাংলা যদি বাংলাও করি দে তখন তো আমাদের বাংলাদেশি সবাই উপকার হবে বাহারাহাল মুজাদ্দেদা আল হোসানির মেহনত চলতে চলতে রাজ দরবারে ঢুকি গেছে ক্যান্টনমেন্টে ঢুকি গেছে সেনাপতি আর সৈন্যদের মধ্যে ঢুকি গেছে আর সেনাপতি সুন্নতের আশেক প্রেমিক হইয়া গেছে